রাফি ইবনু খাদিজ রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে জ্বরের উৎপত্তি হয় জাহান্নামের ভীষণ উত্তাপ হতে অতএব তোমাদের গায়ের সে তাপ পানি দ্বারা ঠান্ডা করো